সাল্লাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সাল্লাত তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন সালাদ তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাদ তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন জয় নামাজি শান্তি বিলায় চিত্তে সীমাহীন রব্বি আলালা العظيم ربي العلا ربي العظيم মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো হবে না বিলি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলা রব্বি আলাজিম রব্বি আলা রব্বি আলাজিম সাল্লাত কায়েম করো সাল্লাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানে তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানে তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বি রব্বিয়াল আজিম ربي العلا ربي العظيم সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে পাঁচ প্রহরে সালাদ পর আত্মাকে সমৃদ্ধ কর পাঁচ প্রহরে সালাদ পর আত্মাকে সমৃদ্ধ কর যেমন সলিহীন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলালা রব্বি আলাজিম রব্বি আলালা রব্বি আলাজিম ربي العلا ربي العظيم ربي العلا ربي العظيم قال رب